তুমি কেমন মুসলমান গেল তোমায় কোন শয়তান স্বার্থের জালে আজ তুমি জহরাইলা ইমান স্বার্থের জালে আজ তুমি জহরাইলা ইমান তুমি কেমন মুসলমান পেল তোমায় কোন শয়তান স্বার্থের জালে আজ তুমি জহরাইলা ইমান স্বার্থের জালে আজ তুমি জহরাইলা ইমান দালালি আজ করছো তুমি খ্রিস্টান ইহুদির দাবি করছো উম্মত তুমি বিশ্ব নবীজির দালালি আজ করছো তুমি খ্রিস্টান ইহুদির দাবি করছো উম্মত তুমি বিশ্ব নবীজির ভেষ ধরেছো মুসলমানের বাংলাদেশে এসে আল্লাহর উপর আস্থা বিশ্বাস নিঃশ্বাস বাদ দিলে কোন সাহসে ভেষ ধরেছ মুসলমানের বাংলাদেশে এসে আল্লাহর উপর আস্থা বিশ্বাস বাদ দিলে কোন সাহসে সময় থাকতে হরে তুমি পাক্কা মুসলমান স্বার্থের জালে আজ তুমি জহড়াই না ইমান স্বার্থের জালে আজ তুমি জহড়াই না ইমান তুমি কেমন মুসলমান পেল তোমায় কোন শয়তান স্বার্থের জালে আজ তুমি জহড়াইলা ইমান স্বার্থের জালে আজ তুমি জহড়াইলা ইমান আদালতে বসে তুমি সত্যকে লুকাই টাকার ভান্ডিল পাইয়া তুমি মিথ্যা দিলে রায় আদালতে বসে তুমি সত্যকে চুপাই টাকার ভান্ডিল পাইয়া তুমি মিথ্যা দিলে রায় গরিব দুঃখী টাকার জন্য বিচার নাহি পা বিচার পোতে নামে আছে বিচার কোথাও নাই গরিব দুঃখী টাকার জন্য বিচার নাহি পায় বিচার পোতে নামে আছে বিচার কোথাও নাই ঘুষ পাইলে পুলিশ করে আইনের অপমান স্বার্থের জালে আজ তুমি জহড়াইলা ইমান স্বার্থের জালে আজ তুমি জহড়াইলা ইমান তুমি কেমন মুসলমান পেল তোমায় কোন শয়তান স্বার্থের জালে আজ তুমি জহড়াইলা ইমান স্বার্থের জালে আজ তুমি জহড়াইলা ইমান কোরআন হালাল হারাম নাই ভেদা বেদ সবই তুমি খাও ঘুষের টাকা সুদের টাকা সবই তুমি নাও হালাল হারাম নাই ভেদা বেদ সবই তুমি খাও ঘুষের টাকা সুদের টাকা সবই তুমি নাও কলম খোঁচা মেরে তুমি কোটি টাকা পাও গরিবে মিসকিনের হক তুমি চুইসা খাও কলম কোচা মেরে তুমি কোটি টাকা পাও গরিব মিসকিনের হক তুমি চুইসা খাও সামনে তোমায় সেলুট দিলেও পেছনে বদনাম স্বার্থের জালে আজ তুমি জহড়াই না ইমান স্বার্থের জালে আজ তুমি জহড়াই না ইমান তুমি কেমন মুসলমান পেলো তোমায় কোন শয়তান শয়তান স্বার্থের জালে আজ তুমি জহড়াইলা ইমান স্বার্থের জালে আজ তুমি জহড়াইলা ইমান চোরার চুরি সিনা চুরি দেখলাম কত ভাই ইমান চুরির মতো চুরি আর তো দেখি নাই চোরার চুরি সিনা জুরি দেখলাম কত ভাই ইমান চুরির মতো চুরি আর তো দেখি নাই মাজারেতে বসে বাবা গাজার কুলকে টানে বাবার মুরিদ হইলে নাকি নামাজ নাহিলা লাগে মাজারেতে বসে বাবা গাজার কুলকে টানে বাবার মুরিদ হইলে নাকি নামাজ নাহি লাগে বাবার পায়ে সিজদা করে কত মুসলমান স্বার্থের জালে আজ তুমি জহড়াইলা ইমান স্বার্থের জালে আজ তুমি জহড়াইলা ইমান তুমি কেমন মুসলমান পেল তোমায় কোন শৈতান স্বার্থের জালে আজ তুমি জহড়াইলা ইমান স্বার্থের জালে আজ তুমি জহড়াইলা ইমান দালালি আজ করছো তুমি খ্রিস্টান ইহুদির দাবি করছো উম্মত তুমি বিশ্ব নবীজির দালালি আজ করছো তুমি খ্রিস্টান ইহুদির দাবি করছো উম্মত তুমি বিশ্ব নবীজির ভেষ ধরেছ মুসলমানের বাংলাদেশে এসে আল্লাহর উপর আস্থা বিশ্বাস বাদ দিলে কোন সাহসে ভেস ধরে চ মুসলমানের বাংলাদেশে এসে আল্লাহর উপর আস্থা বিশ্বাস বাদ দিলে কোন সাহসে সময় থাকতে হরে তুমি পাক্কা মুসলমান স্বার্থের জালে আজ তুমি জহড়াইলা ইমান স্বার্থের জালে আজ তুমি জহড়াইলা ইমান তুমি কেমন মুসলমান পেল তোমায় কোন শৈতান স্বার্থের জালে আজ তুমি জহড়াইলা ইমান স্বার্থের জালে আজ তুমি জহড়াইলা ইমান স্বার্থের জালে আজ তুমি জড়াইলা ইমা শ্রোতা বন্ধুরা এতক্ষণ আপনারা শুনলেন বিশিষ্ট গীতিকার সুরকার ও ইসলামী সঙ্গীত শিল্পী রহমতুল্লাল হাবিবের কণ্ঠে বিপ্লবী পরিবেশনা বিশ্বনবীর ব্যঙ্গ কেন